وسلم बुजुर्गान मोहतराम রবিউল আউ্য়াল মাস শেষ হয়ে গেছে রবিউল সানি শুরু হয়েছে তো আল্লাহর মেহরবানি সারা বৎসর যদি যদিও আমরা নবী করিম সাল্লা সাল্লামের সিরাত এবং জীবনের আলোচনা করি না অথচ এটি জরুরি ছিল কিন্তু অন্তত এই দুই মাসে লোকেরা খুব আলোচনা করে রবিউল আউ্ল রবিউল সানি আমি আগে বলেছি ইসলাম যেহেতু কোন অনুষ্ঠানের ধর্ম না কয়েকটা অনুষ্ঠান পালন করে দিলাম ইসলাম হয়ে গেল বারো মাসে তেরো পূজা করে দিল হিন্দু ধর্ম হয়ে গেল ইসলামে যেটা বলা হয়েছে সেটা হল আমাদের সমস্ত কর্মকাণ্ডে চাই ইবাদত হোক চাই দুনিয়াবি কাজ হোক সমস্ত কর্মকাণ্ডে নবী আলাই সালাতামের আদর্শকে অনুসরণ করা এটা হল ইসলাম এখানে কোনো ব্যাপারেই আমাদের উপরে ছাড়া হয় নাই যে এটা তোমার বংশীয় তরিকায় করো এটা তোমার দেশীয় তরিকায় করো এটা তোমার খানদানি তরিকায় করো এমন কোন বিষয় আমাদের জন্য রাখা হয় নাই যেখানে আমরা আমাদের মর্জি মতো আমাদের বুঝ মতো আমাদের জিন্দগি পরিচালনা করব ইসলামে এমন কোন স্থান ফাঁকা রাখা হয়নি জিন্দগির যে কোনো সাইড উল্লেখ করা হবে এখানে নবী আলাইসাল্লামের হাদিস রয়ে গেছে মৌখিক হাদিস এবং তার আমল রয়ে গেছে তিনি মানুষ ছিলেন আমাদের যেসব জরুরাত আছে এই সব জরুরাত মানুষ হিসেবে তারও ছিল এই জরুরত গুলো ওনাকেও পূরণ করতে হয়েছে উনি আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে ওই জরুরত গুলো খাস তরিকায় পূরণ করেছেন যেমন তিনিও খানা খেয়েছেন তিনিও ঘুমাইছেন তিনিও বাথরুমে গেছেন তিনিও বাজারে গেছেন তিনিও ব্যবসা করছেন তিনি কারোর জামাতা ছিলেন তিনি কারোর শ্বশুর ছিলেন তিনি মহিলাদের স্বামী ছিলেন তিনি অনেকের পিতা ছিলেন এইভাবে যত সাইড আপনি আমি বের করব না কেন এটা রসুলের জীবনের মধ্যে একটা আদর্শ পাওয়া যাবে মুসলমান হিসেবে আমাদেরকে বলা হয়েছে ওইগুলো আলোচনা করো রসুলের জীবনের যে কোনো সাইড নিয়ে আলোচনা করো নব্বতের পরে তিনি তেইশ বছর হায়াতে ছিলেন এই তেইশ বছরে কি বলে গেছেন কি দেখাই দিয়ে গেছেন উম্মতকে কিভাবে চলতে বলেছেন উম্মতকে কোন স্তরের উপর রেখে গেছেন এগুলো দেখো এবং তোমরা ওইভাবে চলো আর তোমরা ওই আদর্শ দুনিয়াবাসীর সামনে পেশ করো আমরা খোদাই সৈনিক আমরা কোন মামুলি ব্যক্তি না প্রত্যেকটা মুসলমান খোদাই সৈনিক আল্লাহর সৈনিক আল্লাহ তাদেরকে ইউনিফর্ম দিচ্ছেন দায়িত্ব দিচ্ছেন দেশকে না জানার কারণে সে খুদাই সৈনিকের ইউনিফর্ম কি এটা আমরা ভুলে গেছি ভুলে খুদার দুশ্মনের ইউনিফর্ম এটা অবলম্বন করছি এটা আমাদের জন্য মারাত্মক অপরাধ প্রত্যেক দেশের সৈনিকদের আলাদা আলাদা ইউনিফর্ম আছে পৃথক পৃথক আর এক দেশের সাথে মেলে না বিশেষ করে যে দেশকে তারা শত্রু ভাবে তাদের সাথে তো মোটেও মেলে না এখন কোন সৈনিক যদি তার ড্রেস পরিবর্তন করে শত্রু দেশের ইউনিফর্ম ব্যবহার করে তার চাকরি থাকবে না ওটাও লেবাস ওটাও লেবাস আর তার সরকার যেটা বলেছে এটাও লেবাস ওই লেবাস অবলম্বন করার কারণে তাকে বিদ্রোহী বলা হবে সামরিক আইনে তার বিচার হবে কঠিন জিনিস কিন্তু এই জিনিসগুলো দিনের ব্যাপারে এসে ইসলামের ব্যাপারে এসে আমরা বুঝতে সক্ষম হই না আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিচ্ছেন আমিন গুম কাফের আমিন গুম মোমেন দুনিয়াতে দুটা শ্রেণী আছে আর কোন শ্রেণী নেই হয় আল্লাহকে মাননেওয়ালা না আল্লাহকে অস্বীকার করেওয়ালা আমিন কুম কাফের অমিন কুম মমিন আল্লাহ আর কোন গোষ্ঠী হিসাবে আনেন নাই হ্যাঁ কাফের বিভিন্ন নামের হইতে পারে কাফের বিভিন্ন নামের হইতে পারে কিন্তু কাফের কাফের সে একটা গ্রুপ আর মমিন আর একটা গ্রুপ মমিনকে আল্লাহ তালা বানাইছেন তারা এই জমিনে কর্তৃত্ব করবে এবং তারা আল্লাহ দিনকে পুরা দুনিয়াতে ছড়াই দিবে আল্লাহ দিনকে অন্য সমস্ত দিনের উপরে বিজয়ী করে দেখাই দিবে বিজয়ী করে দেখাইতে হবে والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله এই আঠাশ পারার আয়াত লিউজহিরাহু আলাদ্দিন কুল্লিহি সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয় করে দেখানো এই উম্মতকে দায়িত্ব দেওয়া হয়েছে এই উম্মতের কোন সদস্যের জন্য শুধু দুনিয়া নিয়ে থাকবে আর দিনের খেদমত করবে না এটার অনুমতি নেই তাকে দিনকে বিজয় করার জন্য পৃথিবীতে দিনের প্রাধান্য বিস্তার করার জন্য তাকে অবদান রাখতেই হবে এবং তাকে যে ইউনিফর্ম দেওয়া হয়েছে তার রসুল কি লিবাস করেছে ওই ইউনিফর্ম তার কাছে রাখতে হবে নতুবা তার পাকড়াও হয়ে যাবে আল্লাহ দরবারে গ্রেপ্ত হয়ে যাবে বাস্তবেও দেখা গেছে যেদিন থেকে মুসলমানরা খুদাই সৈনিকের ইউনিফর্ম ছেড়ে দিচ্ছে তখন থেকে তারা বিভিন্ন গুনায় জড়িত হয়ে গেছে বিভিন্ন গুনাহের মধ্যে জড়িত হয়ে গেছে এই বিষয়টা আমার প্রিয় মুর্শিদ হজরত মৌলানা শাহ আবরারুল হক নব্বরুল্লাহ মারকাদাহু তিনি এইভাবে বলতেন যে একটা কবুতর একটা কবুতর একটা পাখি তার দুটা বাজু আছে বাজুর মধ্যে পাখনা আছে এই পাখনাগুলো বাজুগুলো কবুতর বেঁচে থাকার জন্য জরুরি নয় ছাড়াও সে বাঁচতে পারে কিন্তু যদি এটা না থাকে এটা ছিঁড়ে ফেলা হয় পাখনাগুলো খুলে ফেলা হয় তার শরীর থেকে তখন কি হবে এই কবুতর আর উঠতে সক্ষম হবে না যে কোনো ছোট বাচ্চা ওকে ধরে ফেলতে পারবে ধরে জবাই করতে পারবে ওর আত্মরক্ষার কোন ব্যবস্থা নেই ব্যবস্থাটা বিশ্বাস করে দেওয়া হয়েছে পরগুলো ছিঁড়ে তার আত্মরক্ষার ব্যবস্থা খতম করে দেওয়া হয়েছে এরপর হুজুরে বলতেন আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের মাথায় টুপে রাখতে বলেছে চেহারার মধ্যে নবীজির চেহারার মতো চেহারা হবে দাড়ি থাকবে শরীরে নবীদের লেবাসের মতো লম্বা কুপটা থাকে এটা খোদাই সৈনিকের ইউনিফর্ম এটা যতদিন থাকবে কাফেররা তাদেরকে ভয় পাবে কাফেররা মুসলমানদেরকে ভয় পাবে তাদের সাথে মোকাবেলা করার সাহসই পাবে না তা না হলে কয়দিনের মধ্যে ওই জামানায় যে পরাশক্তি ছিল এটা ছিল কিসরা ইরানের কিসরা আরটা ছিল শাম দেশের কাইসার কিসরা কাইসার বিশাল দেশ কাইসারের এই কায়সারের রাজ্য কত বিশাল ছিল হজরত আবু বকর রাজি আল্লাহ দুই বছর শাসন চালাইতেন দুই বছর ওনার শাসনের শেষের দিকে কিসরা অর্থাৎ ইরানের যে শাসনকর্তা খতম হয়ে গেল ইরান মুসলমানদের হাতে চলে আসে এরপরে উনি সেনাবাহিনী পাঠাইলেন কায়সারের বিরুদ্ধে শাম দেশের বিরুদ্ধে শাম বিজয় হয় নাই এই অবস্থায় হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এতেকাল করলেন চলে গেলেন আসলেন ওমরে ফারুক তিনি ক্ষমতায় বসার পরেই ওই যুদ্ধে আরো জোর দেওয়া হল এবং মাসখানেকের ভিতরে ওটা বিজয় হয়ে গেল তো হুজুর মদিনায় যাওয়ার পরে দশ বছর সেখানে পরিচালনা করছে বারোতম বছর ওনার অফাতের দুই বছরের মাথায় এক পরাশক্তি মুসলমানদের হাতে চলে আসে তেরোতম বছর আর এক পরাশক্তি মুসলমানদের হাতে চলে আসলো অথচ সেনা বল বলেন অস্ত্র বল বলেন দুনিয়ার দিক দিয়ে যত বল হয় এই সব বল কিন্তু কাফেরদের বেশি ছিল আর ইমানই বল খোদাই শক্তি এটা মুসলমানদের পক্ষে ছিল এজন্য আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার দুই বছরের মাথায় দুনো পরাশক্তি মুসলমানদের আন্ডারে চলে আসে তো বোঝা যায় মুসলমানরা যদি ইমানই শক্তির উপরে বলিয়ান হয় এবং তাদের কাছে খোদাই ইউনিফর্ম থাকে এদেরকে দেখলে কাফেরদের পায়ের নিচে আর মাটি থাকে না পায়ের নিচে মাটি থাকে না তোর পালায় গজুয়ায় মুতা তোর হায়াতে হয়েছে তিনজন কমান্ডার সম্পর্কে আল্লাহ রসুল বলে দিতেন ইনি যদি ইন্তেকাল করে উনি ঝান্ডা ধরবে উনি ইন্তেকাল করলে শহীদ হয়ে গেলে ইনি ঝান্ডা ধরবে এই তিনজন যদি শহীদ হয়ে যায় তোমরা একজনকে কমান্ডার ইন চিফ বানাই নিও এটাকে বলা হয় গজওয়ায় মুতা এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা তিন হাজার তিন হাজার আর খ্রিস্টান বাহিনীর সংখ্যা দুই লক্ষ তিন হাজার আর ওদিকে দুই লক্ষ ময়দানে যুদ্ধ চলছে দুই দিন দুই মাস না দুই দিন যুদ্ধ চলছে কাফারদের কদম জমিন থেকে উকড়ে গেছে তারা এই তিন হাজার সাথে দুই লক্ষ টিকতে পারে নাই কেন ওই লোকগুলো ইমানই শক্তিতে বলিয়ে আনছিল দুই নম্বর তাদের কাছে একটা খোদাই ইউনিফর্ম ছিল যেটা কাফেররা সাংঘাতিক ভাবে ভয় পায় মুসলমানদের এই দাড়ি মুসলমান তারা বুঝবে না মুসলমান তো মুসলমানই তার দ্বারা কাফেরদের তার চেহারা দ্বারা মুসলমানদের উপরে কি প্রভাব পড়তেছে তো কাফেররা বুঝবে এক একটা মুসলমানরা কাফেররা তো দানব মনে করে কিন্তু এখন যেন আমরা দাঁড়িয়ে দৌড়ে কেটে তাদের মতো হয়ে গেছি তাহলে আমিরাও তো তাই ওদের সাহস বেড়ে দেয় আমিও যা এও তো তাই তো একে আমাকে ভয় করতে হবে কেন ও দিলের উপরে কোনো প্রভাব সৃষ্টি হয় না আর সেই জামানায় মুসলমান ছিল যেমন দাড়িওয়ালা পাগড়িওয়ালা হ্যাঁ জুব্বাওয়ালা জিনিস আর একটা জিনিস আর একটা এরপর আল্লাহ তালা তো অদা করছেন যে প্রয়োজন আমি আসমান থেকে ফেরেস্তা নাজল করব তোমাদের সুরতে ফেরেস্তা নাজল করব তোমাদেরকে সাহায্য করবো ছয় সেপ্টেম্বর তো হয়েছিল এটা ছয় সেপ্টেম্বর আমাদের প্রতিবেশীরা বলল যে আমরা লাহোর যায় নাস্তা করব কিসের লাহোর সব খতম সব পাকড়া হয়ে গেল নাস্তার করা হয়নি কি তারা বলল যে আমাদেরকে যারা গ্রেফতার করলো তারা কই আমাদেরকে যারা গ্রেপ্তার করলো সেই লোকগুলো কই তোমাদের মধ্যে তো এরকম চেহারা দেখা যেতেছে না তাদের তো দাড়ি ছিল পাকড়ি ছিল লম্বাই ছিল ওরা এক একটা ধরছে আমাদের আর বেঁধে ফেলছে এগুলো কই ওরা যে অবস্থা বলতেছিল ওই অবস্থা তো ছিল না এদের কাছে তো সবাই বুঝতে বাধ্য হলো খোদাই মদত ছিল খোদায় নসরুসত ছিল এবং আল্লাহটা কেমত পর্যন্ত জারি রাখার ওয়াদা করেছেন শর্ত হল আমাদের মুসলমান হইতে হবে অলা তাহিনু অলা তাহজানু ওয়াং তুমুল্লাউন ইন কুনতুম মুমিনিন তোমরা কমজোর হয় না মনোবল হারায় না একদিন রাখো তোমরা বিজয়ী হবে কিন্তু আল্লাহ একটা শর্ত লাগিয়েছেন তোমরা যে মমিন হও তোমরা যদি ইমান হাসিল করো তোমাদের সেনার ভিতরে সেই সাহাবাওয়ালা ইমান যদি থাকে আর খুদাই ইউনিফর্ম যদি থাকে তো কাফেরদের কদম জমিনের উপরে টিকবে না টিকবে না কিন্তু আজকে ওই কাফেররা ছলে বলে কৌশলে খোদাই সৈনিকদের ইউনিফর্ম বদল করে দিচ্ছে তারা তাদের একটা সিলেবাস এটাকে দুনিয়াতে বিভিন্ন বাহানায় সাহায্য দেওয়ার আশ্বাস দিয়ে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের যে সিলেবাসটাকে দুনিয়াতে প্রচলিত করে দিছে এই সিলেবাসের দ্বারা মুসলমানদের সেই ইউনিফর্ম পরিবর্তন হয়ে গেছে আমাদের ছেলেপেলা যখনই ওই শিক্ষা শিখতে গেছে তো সে মোহাম্মদ রসুল্লাহর ইউনিফর্ম ত্যাগ করছে আল্লাহ দুশ্মনদের ইউনিফর্ম গ্রহণ করছে সে দুশ্মনদের হয়ে গেছে সে দুশ্মনদের হয়ে তার দেশের স্বাধীনতা তার মা বোনদের ইজ্জত সব কাপেরদের হাতে বুঝাই বুঝাইতেছি আমাদের ছেলে পেলে ইংরেজদের সিলেবাস পড়ার পরে তাদের এতটা হয়ে গেছে তাদের পক্ষে তার নিজের দেশের স্বাধীনতা ইসলাম ইসলাম তার মা বোনের ইজ্জত এইগুলো সব কয়েকটা টাকার বিনিময় কাফেরদেরকে বুঝাই দিচ্ছে আমাদের কিছু টাকা দাও দেশও বুঝাই দিচ্ছে তোমাদেরকে ইসলামও থাকতে দেবো না এখানে ইসলামও থাকতে দেবো না আর আমাদের মা বোনদের ইজ্জত তোমরা নিয়ে যাও আমাদের কোনো আপত্তি নেই নওয়াজুবিল্লাহ এই কাজগুলো কাফাররা এসে করতেছে না কিন্তু মুসলমানদের ছেলে ফেলে করতেছে কাফেরদের তালিম নেওয়ার পরে সে এতটা কাফেরদের পক্ষে হয়ে গেছে যে এখন সবকিছু মীর জাফর যেমন পুরো দেশটা ওই ক্লায়েন্টকে বুঝাই দিছিল আজকে আমাদের ছেলে পেলে তারা এই কাজটাই করতেছে তারা দেশের সরকার হয়ে তারা বিভিন্ন এনজিওর কর্ণধর হয়ে ঠিক মির্জাফর যে কাজটা করছিল ওই কাজটা করতেছে কয়েকদিন আগে দেখলাম পত্রিকা আসছে যে মসজিদের মধ্যে আমাদের সরকারি দলীয় কিছু লোক বলতেছে যে মসজিদের ভিতরে টুপি দাড়িওয়ালা লোক আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে পত্রিকায় হেডলাইন আসছে যে মসজিদের মধ্যে টুপি দাড়িওয়ালা লোকদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে কি করবে তাহলে মসজিদে মসজিদে টুপি দাঁড়িয়ে আলো আসবে না তারা তো আসে না তারা তো নাস্তিক নাম কিন্তু সুন্দর সুন্দর নাম এক একজন আল্লাহর অলিদের নাম কিন্তু ইসলাম গোড়া কাট কাটনেওয়ালা তারা এখন আতঙ্কিত হয়েছে যে এত লোক মসজিদে আসতেছে কেন তারা চেষ্টা করছে যে যেগুলো আসতেছে এগুলো কেমনে কমানো যায় তো এইগুলো না কমে উল্টারও বেড়ে দিতেছে ওরা তো কমানোর স্কিম করতেছে মুসেল আরো বেড়ে দিতেছে পারবেই তো আল্লাহ কোরআনে বলে রাখছেন কাফেররা আমার কোরআনের বাতি অর্থাৎ ইসলাম এটাকে তারা মিটাই দিতে চায় কিন্তু আমি মওলা এই কোরআনের বাতিকে মুসলমানদেরকে আরো মজবুত করে দিব কোরআনের বাতিকে আরো প্রজ্বলিত করে দিব যদিও তাদের মুখ কালো হয়ে যায় এই যে মুখ কালো হয়ে গেল তারা এখন ভয় পেতেছে আমাদের নাস্তিকদের বাংলাদেশে কোনো স্থান নেই যেভাবে মসজিদে লোক বাড়তেছে তা আমরা নাস্তিকরা দেশে থাকতে পারবো না তসলিও নাসরিনের মতো সব দেশ ছাড়া হইতে হবে ভয় পেয়েছি অথচ এই লোকগুলো আমাদের সন্তান কোন মুসলমানের সন্তান তারা এই ইংরেজি পড়তে যায় এমন নাস্তিক মোরতাদ হয়েছে মসজিদে মুসাল্লে আসতেছে এটাও আতঙ্ক হয়ে গেছে তাদের অথচ এখানে কেউ রাজনীতি করতে আসে না মসজিদে মুসাল্লি আসে আল্লাহর ইবাদত করতে আসে কোন মসজিদ থেকে মুসল্লারা দেয় তো মিছিল করে ওদের করে হামলা করে না এক পর্যন্ত তাও ভয় পেয়ে দিচ্ছে পাবেই বাংলাতে বলে চোরের মনে পুলিশ পুলিশ চোর যখন এগুলো তো ভয় পাবেই আমি বলতেছিলাম যে ইসলামের ইতিহাস এইটা যে ইমানই শক্তি এবং খোদাই ইউনিফর্ম যদি মুসলমানদের কাছে থাকে এই মুসলমানদেরকে কেউ কোনদিন পরাজিত করতে পারবে না কিন্তু আজকে আমরা এটার থেকে দূরে চলে গেছি এই জন্য কাফেররা আমাদেরকে সেই মূল্যায়ন করতেছে না আমাদেরকে মূল্যায়ন করতেছে না আমাদের চেহারা সুরত দেখে ভয় পাইতেছে না কাজে আমাদের শুরুতে ফিরে যেতে হবে ইমাম মালিক রহমতুল্লাহ বলে গেছেন যে সাহাব একরাম যে রাস্তায় কামিয়াব হয়েছিল কেমত তাক যত মুসলমান আসবে তাদের কামিয়াবির রাস্তা ওই একটাই একটাই রাস্তা আর এক রাস্তায় যায় কামিয়াবির কোনো ব্যবস্থা নেই মায়ের খেতে পারবে সে বিভিন্ন কাফের সাথে বন্ধুত্ব করবে বিভিন্ন কাফের গোলামি করবে এবং ওটাকে কামিয়াবি মনে করবে কিন্তু এটা দ্বারা কোনোদিন কামিয়াবি আসবে না মুসলমানদের ধ্বংস আসবে সাহাবাইকে রামকে আল্লাহ আল্লাহ রসুল যে নমুনায় রেখে গেছিলেন আল্লাহ রসুল নবুয়াত প্রাপ্তির পরে প্রথম কাজ সবাইকে ইমানের দাওয়াত দিচ্ছেন তখন তো নামাজ নাজেল হয় নাই নামাজ তো নাজেল হয়েছে এগারোতম বছর মেয়েরাজে তায়েফে মার খাওয়ার পরে ইমানের দাওয়াত দিতেন ইয়া ইহান্নাস তোমাদের বিশ্বাস বস্তুর উপরে হুজুর বুঝাইলেন তোমাদের বিশ্বাস বস্তুর উপরে বস্তু থেকে হয় এই বিশ্বাস হটাইতে হবে বস্তু থেকে হয় না বস্তুর নিজস্ব কোন পাওয়ার নেই সমস্ত পাওয়ারের মালিক আল্লাহ ইন্নাল কুয়াতালিল্লাহি সমস্ত পাওয়ারের মালিক আল্লাহ রব্বুল আলমী তুমি যে বস্তুর হয়তো দেখতেছ দোকান থেকে লাভ হয় জমিন থেকে ফসল হয় এখানে আল্লাহর কুদরত কাজ করতেছে আল্লাহর কুদরত কাজ করতেছে আল্লাহ যদি না চায় দোকান চালায় তুমি পথের ফকির হয়ে দেবা আল্লাহ যদি না চায় জমিনের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করবা এক টাকাও ফেরত আসবে না সব ফসল নষ্ট হয়ে যাবে সবটার পিছনে আল্লাহর কুদরত কাজ করতেছে তো সাধারণভাবে মানুষের বিশ্বাস মানুষের বিশ্বাস চিজ আসবাবের পরে ওইখান থেকে দেখে হইতে মেঘের থেকে বৃষ্টি হয় আরে মেঘের ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার আল্লাহ যখন চায় তখন হয় মেঘের কোনো ক্ষমতা নেই যে এটাই দেখতে আছে তো তাম আম্বিয়া কেরাম আলহিমুসালাম প্রাথমিক কাজ এটাই করছেন তোমরা তোমাদের বিশ্বাসকে এই চিজ আসবাব থেকে হটাও হটায় আল্লাহর উপরে নিয়ে আসো যা কিছু হবে আল্লাহ থেকে হবে আল্লাহ থেকে না হলে চিজ আসবাব দ্বারা হবে না এখানে নিয়ে আসো সব আল্লাহ থেকে হয় আল্লাহ এই চিজ আসবাবের মোকাপেক্ষি না চিজ আসবাব দিয়েও দিতে পারেন চিজ আসবাব ছাড়াও দিতে পারেন আসলাম সাওয়া দিতে পারে হজরত মারিয়াম তার মা মান্নত করল তাহলে আমার একটা সন্তান দিলে আমি বাইতুল মুখাদ্দাসের খাদেম বাড়াই দিব হ্যাঁ ওনার স্বামী বাইতুল মুখাদ্দাসের ইমাম ছিল ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল তার বিবি হান্না উনি মান্যত করলেন আমাকে একটা সন্তান দিলে বাইতুল মোকাদ্দাসের খাদেন ঝাড়ু দেওয়ার জন্য অক্ষ করে দিল এ মান্যত করলেন কিন্তু পরে যখন নাকি উনি সন্তান প্রসব করলেন দেখা গেল একটা মেয়ে মেয়ে হয়েছে তিনি আল্লাহ কাছে ফরিয়াদ করলেন এমনি অজাহাত উমফা আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি আল্লাহ ওনাকে সান্ত্বনা দিলেন কোনো ঘাবড়ায়ও না অনেক কন্যার দুনিয়াতে এরকম থাকবে আল্লাহ হওয়ার দিক দিয়ে পুরুষ তাদের সমান হইতে পারবে না পুরুষরা তাদের সমকক্ষ হইতে পারবে না এরকম মেয়ে মহিলা আমি দুনিয়াতে সৃষ্টি করবো তুমি ঘাবড়ায় তো যাই হোক ওনার মেয়ে যখন বড় হল তো ওই মসজিদ ঝাড়ো দিত যখন পুরুষরা থাকতো না আবার এক সময় ঝাড়ু দিত এক সময় এই মেয়ের খালু হজরত জাকারিয়া উনি ওই মেয়ের দেখাশোনার দায়িত্ব ছিল মেয়ের নাম তো মারিয়াম ওনার আব্বা মারা গেল ইমরান মারা গেল তো দেখাশোনার দায়িত্ব আসলো ওনার খালুর উপরে হজরত জাকারিয়া উনি একদিন কোন কাজে গেছেন মারিয়ামের কামরাতে যে দেখেন যে বেমৌসুম ফল এই মৌসুমে এই ফল দুনিয়াতে কোথাও হয় না সেই ফল ওনার কাছে জিজ্ঞেস করলেন আন্না লাকে হাদা মারিয়াম এই ফল কোথায় পাইল তুমি قالت هو من عند الله উনি জবাব দিলেন আল্লাহর পক্ষ থেকে এই ফল আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ মরিয়ামকে বেমৌসুম ফল খাওয়াইতেছে কত মারিয়াম কত লোকের সাথে আল্লাহ তালা এই আচরণ করছেন এগুলো আউলিয়া কেরামের কারামত হুজুরগি তখন হজরত জাকারিয়ার মাথায় আসলো যে আল্লাহ বেমৌসুম ফল দিতে পারে আমি তো নিঃসন্তান আমিও বুড়া আমার স্ত্রীও বুড়ি যদি আল্লাহ দাদা এই বয়সে আমাদের সন্তানও দিতে পারেন বেমৌসুম যদি ফল দিতে পারে তো বুড়া বুড়িকে সন্তান দিতে পারবেন না কেন ওইখানে দোয়া শুরু করে আল্লাহ আমাকে সন্তান দাও ইয়ারই শুনি যে আমার ওয়ারিস হবে আমি যে দিনের কাজ করতেছি ও এই কাজটা করবে ওনারা সন্তান চাইছে দোকান চালানোর জন্য না ওনারা সন্তান চাইছে দিনের কাজ চালানোর জন্য দিনের দাওয়াতের মিশন চালানোর জন্য আমরা কি জন্য চাই আমার ব্যবসা বাণিজ্য দেখবে বুড়া হয়ে গেলে হ্যাঁ আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ দায়িত্ব নিচ্ছে আল্লাহ দায়িত্ব নিচ্ছে সন্তান করতে খাওয়াবে ওই সন্তানকে আল্লাহ খাওয়াবে এক আয়তা আছে তোমরা যে বাচ্চাদেরকে কতল করো করতে খাওয়াই বা ডরে তুমি এটা চিন্তা করো না তোমাকে কে খাওয়ায় বাচ্চাকে কতল করতেছ জন্ম নিয়ন্ত্রণ করতেছ যেগুলো করতে খাওয়াইবো তুমি এইটা চিন্তা করলে না তোমাকে কে খাওয়ায় তোমাকে যে আল্লাহ খাওয়ায় ওই আল্লাহ তোর বাচ্চাকে খাওয়াইতে পারবে এগুলো কতল করার দরকার নেই জন্ম নিয়ন্ত্রণ করে কতল করার দরকার নেই আমি রব্বুল আলমিন তোমাকে দিচ্ছি আর তোমাকে যখন দিতে পারতেছি তো তোমার ছেলেকেও পারবো আমরা মনে করি আমাদের রিজিক আমরা ব্যবস্থা করি তো ভুল কথা আমরা না কিছু টাকা রোজগার করলাম টাকা খাই তো মানুষ বাঁচবে না ধানটা জমিতে কে তৈরি করবে টাকা খাই মানুষ বাঁচবে তরি তরকারি জমিন থেকে কে উৎপন্ন করবে রেজেক তো আল্লাহ তৈরি করে আল্লাহর কুদ্দর যে গাছ আমরা লাগাইতেছি ওই গাছ দিয়ে মাটির মধ্যে আল্লাহ তালা এমন কুদরত দেখে দিতে আল্লাহর কুদরত পেঁপে গাছ লাগাই দিতেন পেঁপে বেড়ে আসছে একই জমিন কলা গাছ লাগাই দিতেন তো কলা বেড়ে আসছে জমিনের কিছু না আল্লাহর কুদরত আল্লাহর কুদরত তো বলতেছিলাম রিজিক আমাদেরটা আমরা ব্যবস্থা করি না আল্লাহ ব্যবস্থা করেন এই হাঁস মুরগি আমরা খাইতেছি মাছ খাইতেছি কত কিছু খাইতেছি সব আল্লাহ উৎপন্ন করেন আল্লাহ সৃষ্টি করেন তা নাহলে আমাদের টাকা টাকা খেয়ে জীবন বাঁচানো যাবে না টাকা যে রোজগার করতেছি ওর জন্য তো স্বাস্থ্য লাগবে ব্রেন লাগবে ওই স্বাস্থ্যর ব্রেন কে দেয় আল্লাহ তাহলে যে টাকার জোরে এত কথা বলতেছি ওটা হাসিল করতে গেল যে স্বাস্থ্য লাগবে ব্রেন লাগবে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকতে হবে ওটা তো আল্লাহ দিয়ে রাখছেন এজন্য মানুষের নিজের বলে দাবি করার কিছু নেই খোদাই শক্তিতে সে চলতেছে আল্লাহ তাকে নেয়ামত মধ্যে ডুবাই রাখে হাজারো নেয়ামত মধ্যে ডুবাই রাখে তো আল্লাহ রবুল আলমিন মারিয়ামকে বেমসু ফল দিছিলেন এটা দেখে জাকারি আলাহাম দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন আল্লাহ দোয়া কবুল করলেন এই বুড়া বয়সে ওনাকে সন্তান দিলেন এই সন্তানের নাম ইয়াহিয়া ইয়াহিয়া এই সন্তানের নাম তিনি নবী হয়ে গেলেন আল্লাহ তো বলতেছিলাম আল্লাহ তার কুদরত দায়ের করার জন্য এই দুনিয়ার চিজ ও আসবাবের মোকাপেক্ষী না মারিয়ামকে যে ফল দিলেন তো দুনিয়ার কোথাও হয়নি কোথাও হয়নি এটাকে যে বুড়া বয়সে সন্তান দিলেন এ বয়সে তো কারো সন্তান হয় না আল্লাহ দেখাই দিলেন বানি ইসরায়েলকে ময়দানে তীর ময়দানে তীর মধ্যে চল্লিশ বছর লালন পালন করলেন দুনিয়ার কোন চিজ আসবাব ছাড়া দুনিয়ার কোন চিজ আসবাব ছাড়া এতগুলো মানুষকে বারোটা সম্প্রদায় ছিল তারা চল্লিশ বছর লালন পালন করেন এটা বোঝানোর জন্য আমি দুনিয়ার চিজ আসবাবের মুখাপেক্ষি না যদিও তোমাদের পরীক্ষা করার জন্য আমি চিজ আসলাম দিয়ে করতেছি নিজেকে পর্দার আড়ালে লুকায় রাখছি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমি এই সিস্টেম রাখছি তোমরা দেখবা চিজ ও আসবাব থেকে হইতেছে এইখানে পরীক্ষা আর আমি নিজেকে পর্দা আড়ালে লুকায় রাখছি আমি দেখতে চাই কে কে আমাকে খুঁজে পাও আমার উপরে কিন করো আর কে কে ওই আসবাবের উপরে চিজ ও আসবাবের উপরে কিন করো এটাই পরীক্ষা এটাই পরীক্ষা এখন মানুষ যখন নাকি সেই নবী আল্লাহ তরিকায় মেহনত করে তাম নবী আলাইসালাম একই জিনিস করছিলেন যে তোমরা তোমাদের বিশ্বাসকে চিজ ও আসবাব থেকে সরায়ে আল্লাহর উপর নিয়ে আসো একটা কাজ করো এই একটা দিয়ে আল্লাহ তালা তোমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন সকল সমস্যার সমাধান করবেন তিনি বলেন নাই মিল ফ্যাক্টরি বাড়াও এই করো সেই করো কিছুই বলেন নাই এগুলো বলেন নাই একই ঠিক করো আর কাফেররা খালি করতেছিল তিনশো ষাটটার পূজা করি এরাই আমাদের সমস্যার সমাধান করতে পারতেছে না আর আপনি এক খোদার দাওয়াত দিচ্ছেন উনি কেমনে পারবে একজনে মাত্র ওরা আটটা হইতেছে তা আমরা তো বাইতুল্লাহর মধ্যে তিনশো ষাটটা খোদার পূজা করতেছি তিনশো ষাট জনে মিলে আমাদের সমস্যা সমাধান করতে পারতেছে না আমরা কত রকম সমস্যা আছি আর আপনি একটার কথা কইতেছেন এটা মোটেও পারবে না আল্লাহ রসুল বলেন করে দেখো পারে কিনা তোমাদের খোদা তো সব তোমরা নিজেরা বানাইছো বানানো খোদা আবার কতক্ষণ পর পানির মধ্যে চুবাই দেওয়া যায় তোমরাই বানাও তোমরাই চুবাও এটা খোদা হলো কেন আসল খোদাকে মানো দেখো তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে লোকেরা প্রশ্ন করছে হুজুর এত চুরি ডাকাতি এটা কি হবে এবং আমরা এত দরিদ্র এটা কি হবে হুজুর বলেন কোনো ঘাবড়ায়ও না দরিদ্র বললে শুনে রাখো কিসরা কায়সারের ধন ভান্ডার আল্লাহ তোমাদের হাতে তুলে দেবেন তোমরা যদি ইসলাম গ্রহণ করো তো যে ধন ভান্ডার আল্লাহ তোমাদের হাতে তুলে দিবেন বুখারি শরীফের হাদিস আর বললে চুরি ডাকাতি এটাও শুনে রাখো এরাক এরাক থেকে যদি এক একজন মহিলা চায় একা তার মাল সামান নিয়ে বাইতুল্লাহ আসবে বাইতুল্লাহ সে হজ উমরা করে যাবে করে আবার এরাক ফিরে যাবে পথে কোন মানুষ তাকে কোন এক জাররা বালুকণা ডিস্টার্ব করবে না নিরাপত্তা নিয়ে চিন্তা করতেছ আল্লাহ এত বড় নিরাপত্তা দিবে কিন্তু কোন মহিলা মহিলাদের একা সফর করা নিষেধ একটা কথা বোঝানোর জন্য কইছেন একটা কথা বোঝানোর জন্য কইছেন যে এরা কত দূরে বক্কা শরীফ থেকে এত দূরের থেকে একটা মহিলা আসবে তার জান মাল ইজ্জতের পূর্ণ নিরাপত্তা সে পাবে কেউ তার দিকে হাত বাড়াবে না আল্লাহ রবুল্লা আলমিন তোমরা যদি ইসলাম গ্রহণ করো তো এমন নিরাপত্তা কায়েম করবে ওই হাদিসের যিনি রাবি ওই হাদিসের যিনি বর্ণনাকারী তিনি হল আদি এমনি হাতেন প্রসিদ্ধ দানবীর আমরা সকলে মনে হয় তার নাম জানি হাতেম তাই হাতেম তাই সবাই নাম জানি উনি রসুলের জামানা পান নাই উনি মুসলমান হইতে পারেন নাই ওনার ছেলে মেয়ে এক যুদ্ধে ধরা পড়ছিল পরে তারা সব মুসলমান হয়ে গেছে এই আদি ইনি করতেছি কিন্তু ওই হাসেন তাইর ছেলে ইনি বুখারি শরীফের ওই হাদিসের বর্ণনাকারী ওই হাদিসের বর্ণনাকারী হুজুরে বললেন যে আল্লাহ এমন নিরাপত্তা দিবেন যে মহিলাদের যান মাল ইজ্জতের কোন চিন্তা করতে হবে না কেউ চোখ তুলে যাবে না তাদের দিকে ইসলামের ভিতরে আল্লাহ এমন পাওয়ার রাখছে এমন শান্তি নিরাপত্তা রাখছেন কারণ সেখানে চোরদের জন্য যে শাস্তি ডাকাতের জন্য যে শাস্তি এখন তো রাত তিনটার সময় জেলখানার মধ্যে ফাঁসি দেয় এগুলো ইসলামে নেই রাত তিনটার সময় জেলখানায় ফাঁসি দিবেন ইসলামে নেই ইসলামের বিচার হল প্রকাশ্য ময়দানে লাখ লাখ লোকের সামনে ফাঁসি দিতে হবে লাখ লাখ লোকের সামনে চোরের হাত কাটতে হবে লাখ লাখ লোকের সামনে জিনাকারীকে পাথর মেরে হত্যা করতে হবে এর একটা করে দেখেন এর একটা শাস্তি জারি করে দেখেন যে একশো বছরের মধ্যে আর কেউ জেনা করতে যাবে না ওই একটা শাস্তির এমন প্রভাব পড়বে মানুষের মধ্যে একটা চরে হাত কেটে দেখেন আল্লাহ এগুলোর মধ্যে এমন তাসির আছে কিন্তু দুঃখজনক এগুলো শাস্তি এখন জারি করলে হ্যাঁ কাফেররা বলে এগুলো নাকি বর্বরতা তাদের দেশে তারাও কোনো শান্তি নিরাপত্তা দিতে পারে নাই অহরহ মানুষ মরতে আছে অহরহ মানুষ মরতেছে মহিলাদের ইজ্জত লুণ্ঠিত হইতেছে কোন নিরাপত্তা তারা দিতে পারে নাই অপরদিকে কোরআনের আইনকে তারা বলতেছে বর্বরতা তারা বর্বতা বললে মুসলমানদের অনেক দেশ তাদেরকে মুরব্বী মানে তারা থেমে গেছে এটা তারা করা যাবে না কে কইল বড় হুজুর কইছে বড় শয়তান অথচ এটা জারি করলে এর আজি প্রভাব আল্লাহ জানেন কিসের মধ্যে কি প্রভাব আছে ইসলামের দণ্ডবিধি এরকম যেগুলো জারি করলে ওই অপরাধ বন্ধ হয়ে যায় কিন্তু আপনি ওর থেকে বেশি যদি শাস্তি দেন কাজ হবে না ওর থেকে কম দেন কাজ হবে না আল্লাহ যেটা বলছেন ওইটা করতে হবে ওইটা করলে এই সুফল পাওয়া যাবে তো তাম নবী আলাহিসাল্লামগণ তারা এই দাওয়াত দিচ্ছেন ইসলাম মানো ইসলামের হুকুম আকাম মানো ইসলামের চাকরি বিধি মানো ইসলামের ব্যবসার নিয়ম মানো ইসলামের ক্রিমিনাল ল দণ্ডবিধি মানো ইসলামের রাষ্ট্র পরিচালনার নিয়ম মানো সব মানো তো দেখো তোমাদের দিকে চোখ উঠায় চাওয়ার মতো শক্তি কোনো কাফেরের নেই তোমাদের দিকে চোখ উঠায় চায় দেখবে এই শক্তি কোনো কাফেরের নেই কিন্তু সব দেখার থেকে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে দিয়ে কাফেরদের বিধান ধরে রাখছে এর জন্য প্রতিদিন হানাহানি খুনা খুনি চুরি ডাকাতি যান মালের ক্ষয়ক্ষতি প্রত্যেক দিন বাড়তেছে প্রত্যেক দিন বাড়তেছে আর আমাদের মন্ত্রীরা বয়ান দিয়ে চলছেন আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের অবস্থা খুবই ভালো উপরে এক বস্তা ছবি দিছে গোলাগুলির আর তার নিচে লিখতেছে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে দেশের অবস্থা খুব ভালো তো এই গুলিগুলির সাথে এই নিউজটার কি মিল হল কেউ পড়লে কি মনে করবে মাথার মধ্যে কিছু আছে না খালি খেললে বাতিল না কিছু আছে অত হাসির মাত্র যে এত গুলাগুলি রামদা ক্রিস চায়না কোড়াল আর তার নিচে এই কথা লেখা দেশের হালাত যে কোনো সময় তুলনায় খুব ভালো খারাপ তাকে বলে তাহলে খারাপ শব্দটা কোথায় ব্যবহার করা হবে আর আল্লাহর মেহরবানি যদি এরকম কোন ঘটনা মাদ্রাসায় হইত তাহলে তো নাস্তিকদের ঘুম হারাম হয়ে যেত যে মাদ্রাসা বন্ধ করতে হবে মাদ্রাসা অস্ত্র পাওয়া গেছে ঘুম হারাম হয়ে যেত নাস্তিকদের কিন্তু এই সরকারের অনুদানে যেগুলো পরিচালিত এখানে অহরহ পাওয়া যেতেছে এখানে কিন্তু এই কথা বলে না যে স্কুল কলেজ বন্ধ করে দাও এখানে সব মাস্তান তৈরি হইতেছে গোলাগুলি করে এটা বন্ধ করে দাও এখানে বলবে না কোন মাদ্রাসায় পাওয়া যাক না ঘু হারা হয়ে গেছে বলতেছিলাম তাম নবী আলাইসালাম এই কথাটাই বলছেন আসবাব থেকে একিন হটাও এই লোকগুলো এগুলো কেন করতেছে এই হানাহানি খুনোখুনি কেন করতেছে এদের দিলের মধ্যে আসবাবের উপর একিন ঢুকছে এদের দিলের মধ্যে একিন ঢুকছে যদি আমরা এভাবে মাস্তানি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করতে পারি তো গাড়ি বাড়ি নারী এর কোনো অভাব আমাদের থাকবে না হ্যাঁ আমি দুনিয়াতে রাজার হালে থাকবো গাড়ি বাড়ি নারী এই তিনটা লোভে তো মানুষ সবকিছু করে তো তার দিলের মধ্যে একই ফায়দা হয়েছে যদি আমি এইভাবে গোলাগুলি করে হ্যাঁ দান জীবন বাজি রেখে চিন্তাই করে ডাকাতি করে লক্ষ লক্ষ টাকা বানাইতে পারি তা আমার মতো সুখে আর কেউ থাকবে না অথচ দেখা যায় এরা কেউ সুখী হয় না ওরাই তার আর এক সাথীর গুলিতে শেষ শেষ নিজেরাই মরতে থাকে কিন্তু ওই যে গলত একই এই গলত একিনের কারণে এগুলো করেই চলতেছে তারা করে চলতেছে এইটাই তাম আম্বিয়া কেরাম বুঝাইছে আসবাব থেকে একদিন হটাও একদিন আল্লাহর পুরো নিয়ে আস দেখো আল্লাহ তোমাকে কামিয়াব করবেন এই দাওয়াত লাগাইছে তো মক্কায় তো সে পরিবেশ করতে পারেন নাই কাফেরদের কারণে এই দাওয়াতের কি ফল তো হিজরত করে যখন মদিনায় গেছেন তো এই দাওয়াতের ফল সেখানে প্রকাশ পেয়েছে কোনো চুরি নেই কোন ডাকাতি নেই কোন জেনার অফিসার নেই মাপে কম নেই মালে ভেজাল নেই কিতাবে ইহা তাক লিখছে হ্যাঁ কোন জায়গার থেকে এক বহুত বড় হেকিম আসছিল যে এলাকা এখন হেকিম নাই আমার ব্যবসা মানে খুব চলবে হেকিম আসছিল মদিনায় আর সেটা দাওয়াখানা খুলছিল পুরো এক বছর রয়েছে কোন লোক তার দাওয়াখানায় আসে না পরে দাওয়াখানা বন্ধ করে দিতে বললো দেখে বললো ভাই কি ব্যাপার আপনার কেউ কেউ অসুস্থ হন না নাকি তাই না আমাদের রসুল কেছেন পেটকে তিন ভাগ করো এক ভাগ খানা খাও এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখো শ্বাস প্রশ্বাস করার জন্য আমরা ওনার তরিকা এই টুকটাক হয়তো জলদারি হয় এতে কোনো ওষুধ লাগে না কিন্তু আমাদের ওষুধের বস্তা নিয়ে ঘুরতে হয় হ্যাঁ এরকম মেডিসিন তাদের লাগে না লাগে নাই দেখেন এমন এক জাতি আল্লাহ রসুল যে বলে কয় লাই না পড়ো সব সমস্যার সমাধান হয়ে যাবে মক্কা কাফেরদের কারণে সে পরিবেশ করতে পারেন নাই মদিনায় এই পরিবেশ কায়েম করতে পারছিলেন এবং দেখাই দিচ্ছেন যে কোন দিক দিয়ে কোন সমস্যার মধ্যে মানুষ ছিল না কেউ কারো ক্ষতির চিন্তাই করতেছে না প্রত্যেকে চিন্তা করতে আমার ভাইকে একটু উপকার কিভাবে করা যায় প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এই যে আমি আমার ভাইকে একটু ইকরাম কিভাবে করবো তো প্রত্যেকের দৃষ্টিভঙ্গি হলে ক্ষতি কে করবে ক্ষতি করার তো কেউ নেই এখানে এবং আল্লাহর হাবিব যে কথা বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল তার জান মাল ইজ্জত আল্লাহর নিরাপত্তায় চলে গেছে তুমি যদি তার জানের ক্ষতি করো তার একটা দাও তার মালের ক্ষতি করো মালের ক্ষতি করে কেমনে ভেজাল মাল দিয়ে দিলেন মাপে কম দিয়ে দিলেন মালের ক্ষতি করো তুমি যদি গিবত করে হ্যাঁ তার বদনাম করে তার ইজ্জতের ক্ষতি করো রব্বুল আলমিন তোমার থেকে প্রতিশোধ নেবেন যে এই লোকটা হজর নামাজ পড়ছিল আমি তার জান মাল ইজ্জতের দায় দায়িত্ব নিয়ে নিয়েছিলাম আমি যেখানে দায় দায়িত্ব নিয়ে নিলাম ওখানে তুমি কোন সাহসে হাত বাড়াইছিল কোন সাহসে তুমি বুঝো নাই যে আল্লাহর সাথে মোকাবেলা তুমি কি বুঝো নাই যে এই লোকের কিছু বলা আল্লাহর সাথে মোকাবেলা করা সে ফজল নামাজ পড়ছে আল্লাহর হেফাজতে চলে গেছে ওর কোন ক্ষতি করা আল্লাহর সাথে মোকাবেলা করা আর আল্লাহর সাথে মোকাবেলা করে তো দুনিয়াতে ফিরতে পারবে আল্লাহ তাকে একদম গুষ্ঠী শুদ্ধ মোকাবেলা একদম ঠান্ডা করে দিবে খতম করে দিবে আল্লাহর সাথে মোকাবেলা এই জন্য তিনি যে কথাটা বলছিলেন মদিনা এই কথাকে বাস্তবায়ন করে দিচ্ছিলেন একদম জান্নাতের পরিবেশ জান্নাতের পরিবেশ পুরা মক্কা জান্দিগিতে তিনি ইমানের দাওয়াত দিচ্ছেন আর যেই মুসলমান হয়েছে তাকে ইমানের দাওয়াতের কাজে লাগাইছে তুমি এখন তোমার কবিলার কাছে যাও বংশের কাছে যাও তাদেরকে এই কথাটা পৌঁছাই দাও যে এই মূর্তি পূজা দিয়ে তোমাদের সমস্যার কোন সমাধান হবে না সমস্যার সমাধান চাইতে হলে আমাদের খালিক মালিক যাকে দুনিয়াতে দেখা যাবে না এক আল্লাহ তার পরিমাণ আনতে হবে এই দাওয়াত লাগাও যেই মুসলমান হয়েছে তাকে হাত লাগাইছেন এই দাওয়াতের কাছে এটা আমি গত সপ্তাহে বলতেছিলাম নু আলাহিসাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন আর আমার দণ্ডবী সাড়ে নয়শো তো দূরের কথা সাড়েটুকু দিলেন না সাড়ে অর্ধেক কত পঁচিশ পঁচিশটুকু দিলেন না তেইশ বছর দাওয়াতের কাজ করে চলে গেলেন তেইশ বছর দাওয়াতের কাজ করে চলে গেলেন কেন যেহেতু তিনি একটা গ্রুপ এরম তৈরি করে গেছিলেন যে ওনার আর দরকার নেই ওনাকে কষ্ট জগতে আর রাখার আর দরকার ছিল না বাস ওনার মিশনটা চালানোর জন্য এক লক্ষ ত্রিশ হাজার লোক তৈরি হয়ে গেছে এক লক্ষ ত্রিশ হাজার তাদের কবর সারা দুনিয়াতে ছড়াই ছিটাই প্রত্যেকের একই কাজ তুমি মুসলমান হয়েছ তুমি ইমানের দাওয়াত দাও তোমরা শান্তি পাইতে চাইলে একটাই রাস্তা বস্তু থেকে একিনকে হটাও আল্লাহর মানে একিন নিয়ে আসো তাকে আল্লাহ শান্তি দিয়ে দিবে এই একটা গলত আমাদের আমাদের একিন বস্তুর উপরে মুখে বলি আল্লাহ খাওয়ায় এটা মুখের কথা এখন আপনার চাকরি চলে যায় আপনি প্রেশান হবেন কিনা কেন প্রেশান হইলেন আল্লাহ যখন খাওয়ায় তো চাকরি চলে গেলে হবে প্রেশান কেন হইলেন এখন যদি আপনার দোকান পুড়ে যায় আল্লাহ না করুক আপনি প্রেশান হবেন কিনা তাহলে আমি এখন আর চলবো কেমনে মানে প্রেশান হয়ে যাবেন তাহলে বোঝা গেল ওই একদিনের ভিতরে দুর্বলতা আছে দুর্বলতা না থাকলে আপনি প্রেশান হইতেন না যে এটা একটা মাধ্যম ছিল আল্লাহ মাধ্যমটা নিয়ে গেছেন আর একটা মাধ্যম চালু করবেন আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ মাধ্যম আছে একটা মাধ্যম গেলে কি হয় আটটা মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে রেজেক দান করবেন কোনো প্রেশানের কিছু নেই সমস্ত সাহাবাহিকেরামকে হুজুরে এই দাওয়াতের কাজে লাগাইছে এইভাবে দাওয়াতের কাজ করতে করতে এগারোতম বছর হুজুর তাইফে গেলেন কঠিন সেখানে বিপদের সম্মুখীন হলেন তারা তো ইমান আনলো না আল্লাহ রসুলকে নিয়ে মজাক করলো পোলাপানকে লেলাই দিল হুজুরে প্রস্তার আঘাতে বেহুশ হয়ে গেলেন রক্তের রক্তের কারণে জুতা পায়ের সাথে আটকাই গেল জুতা খোলা যেতে ছিল না যিনি খাদেম ছিলেন অনেকক্ষণ পানি দেওয়ার পরে ওনার হুশ হয়েছে এরপর দেখেন ফেরেস্তাস ইয়া রসুল্লাহ একটু ইজাজত দেন তাইফের দুই পাশে পাহাড় আছে আমি পাহাড়ে ফেরস্তা নিয়ে আসছি জিব্রাইল আসছেন পাহাড়ের দায়িত্বশীল ফেরস্তা নিয়ে একটু ইজাজত দেন খালি পাহাড় দুটো মিলাই দিব আর কিচ্ছু না এইগুলো একদম মরিচের মতো পিষে অস্তিত্বে থাকবে হুজুরে ইজাজত দিলেন না বলে মানে এরা আমাকে চিনতে পারে নাই আমি যে সত্য রবি চিনতে পারে নাই তাদের হেদায়তের দোয়া করলেন এবং বললেন আমি আশাবাদী এদের সন্তানরা আমার দিনের দাওয়াত নিয়ে বিশ্বের আনাচে কানাচে চলে যাবে ঠিকই আমাদের দেশে সিন্ধু পর্যন্ত যিনি দাওয়াত পৌঁছেছিলেন সিন্ধু পর্যন্ত মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম উনি তায়েবালাদের সন্তান যে তায়েবালা হজুরকে এইভাবে মারল তাদের একটা সন্তান হল মোহাম্মদ বিন কাসেম উনি দিনের দাওয়াত হ্যাঁ সিন্ধু পর্যন্ত পৌঁছাই দিয়ে গেছেন সিন্ধুর পরে তো ভারত ভারতের পরে বাংলাদেশ এই পর্যন্ত দিয়ে গেছেন ওখানে তো আস্তে আস্তে এদিকে আসছে তাইফে এই কঠিন কষ্ট বরদাস্ত করার পরে আল্লাহ রবুল আলমিন এর আসল প্রতিদান তো আখড়াতে দিবেন এত কষ্ট যে করলেন কিন্তু নগদ পুরস্কার এই দিলেন যে তার হাবিবকে কোথায় নিয়ে গেলেন মেয়েরাজে নিয়ে গেলেন ওখান থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসটা সাত আসমান সেখান থেকে আবার বাইতুল মুকাদ্দাস ওখান থেকে আবার মক্কা শরীফ সময় পাইলে কিস্তা বলবো এই মেয়েরাজে তিনি তিনটা হাতিয়া নিয়ে আসলেন এদের মেয়েরাজ হলো এক রাত্রের মধ্যে ছয় মাসের পর বাইতুল মুকাদ্দাস এক রাতের মধ্যে সেই বোরাকে চড়ে ওখানে গেলেন ওখান থেকে সাত আসমানের উপরে গেলেন আল্লাহর সাথে দিদার হলো আল্লাহর সাথে কথাবার্তা হলো এটা আত্মায়িত পড়েই এই মেয়েরাজের কথা আমরা আত্মায়িত পড়েই তিনি যে মেয়েরাজে যে আল্লাহকে সালাম করছিলেন ওই সালামটাই এই আমাদের নবীজির সালাম আল্লাহ আবার জবাব দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর পক্ষ থেকে সালামের জবাব নামাজে মমিনের মেরাজ বলা হয় কেন মেরাজের কথাগুলো তো আপনি আস্তে তো পড়তেছেন এই মেরাজের সফরে তিনটা হাতিয়া আনছেন এটা পরে ইনশাল্লাহ আমি সামনে কথা বলবো সেরেক মুক্তি ইমান যদি কেউ আনতে পারে আল্লাহ তালা তাকে জান্নাতের দায়িত্ব নিয়ে নিলেন তোমার কোন উম্মত সেরেক মুক্ত ইমান যদি আনতে পারে সেরেক যুক্ত না মাজার পূজা করলে সেরেক যুক্ত হয়ে গেল রসুল্লাহকে হাজির নাজির বললে সেরেক যুক্ত হয়ে গেল ওই ইমান চলবে না দুই নম্বর পাঁচত্ব নামাজ প্রথম পঞ্চাশ ছিল আমাদের নবীর ফরিয়াদ করতে করতে পাঁচ থাকলো তবে আল্লাহ বলে দিলেন যে পাঁচ তারা পড়বে আমি ওদেরকে পঞ্চাশ অক্টে সব দিব কারণ আমার কোন সিদ্ধান্তের পরিবর্তন হয় না পঞ্চাশ দিতে চেয়েছিলাম ওই পঞ্চাশের সব বহাল থাকবে আর সুরায় বাকারা শেষে রুকু না গেল আমানার রসুল বিমা উংজিল এটা নাযিল এই তিনটা হাদিয়া নিয়ে তিনি উম্মতের কাছে এসে পেশ করলেন এই তিনটা হাতিয়ার মধ্যে কি আছে কি করণীয় আছে আল্লাহ চায় তো সামনে বয়ান করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের সিরত জানার এবং আমল করার তৌফিক দান করেন আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন